শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো পা শিরশির করতে লাগলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জল না খেয়ে আর এক মিনিটও থাকা অসম্ভব হলো আস্তে আস্তে খাট থেকে নামলাম আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে এসে দাঁড়ালাম ওই একটু দূরে সারি সারি তিনটে কলসি ভরা জল রয়েছে কিন্তু মাঝখানের ঘুরঘুরতে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছা করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম কি আর বলবো হাত পা পেটের মধ্যে সেঁদিয়ে গেল যেদিকে শব্দ সেদিকে সেজ দাদামশাইয়ের ঘর কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে হাত দিয়ে সিঁধ কাটতে কাটতে কানে মাকড়ি পরা লাল নেংটি পরা গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতেরা মশাইয়ের ঘরে ঢুকে ওর বাক্স সরাচ্ছে রূপর গড়গড়া নিচ্ছে মখমলের চটি পায়ে দিচ্ছে এমন সময় ঠুস করে সেজ দাদামশাইয়ের দরজা খুলে গেল আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম সে চিমড়ে ভদ্রলোক বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম লোকটা কিন্তু কি একটা পেরেক নাকি সে হোঁচট খেয়ে ধসালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো ভাবলাম জল খেয়ে কাজ নেই ঘরেই ফিরে যাওয়া যাক একবার বেরুলো চিমড়ে ভদ্রলোক এরপর হয়তো বেরুবে দামড়া ডাকাত ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পড়েছি এমন সময় আবার দাদামশাইয়ের দরজা খুলে গেল এবং এবার স্বয়ং দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আঁতিপাতি করে কি যেন খুঁজতে লাগলেন আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি ধরে ফেললে কী যে হবে ভাবা যায় না এমন সময় সে একই পেরেক কি সে হোঁচটকে সেজে দাদামশাইও হাত পা ছুড়ে কত কী যে বললেন তার ঠিক নেই ভালোই হলো আমাকে দেখবার আগেই খোড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধ কিছু লাগালেন টাগালেন আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম পকেটে কাগজটা করকর করতে লাগলো কিন্তু দিদিমা আলো নিবিয়ে দিয়েছেন পরবার উপায় নেই রংচঙে চৌকির ওপর রোজকার মতো আজও দেশলাই মোমবাতি রাখা ছিল কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয় আজ জ্বালালাম না সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখলাম প্রদীপিসি এসে পিছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন ইয়া সন্ডা চেহারা গলায় রুদ্রাক্ষের মালা থান পরা ছোট করে চুল ছাঁটা কপালে চন্দন লাগানো অবিকল পাঁচু মামা যেমন বলেছিল এক হাত দিয়ে ইশারা করে আমায় ডাকছেন আর অন্য হাতটা পিছনে রেখেছেন আমি কাছে যেতেই বললেন বাক্স পেয়েছিস আমি বললাম ওই না তো নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে এক দুপুর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি আমার আশা আছে যে আমি দুদিনে খুঁজে দেব কোথায় রেখেছিলে মোদিপিসি বললেন ভালো করে খুঁজে দেয় পেলে তুই নিস পাঁচুটা একটা ইডিয়েট জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না তুই নিস বাক্সের মধ্যে লাল চুনির কানে দুল আছে তোর মাকে দিস আর দেখ ওই বাটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই জুরি গাড়ি কিনেছে বাড়ি কিনেছে গাঁজার ব্যবসা করেছে আহা বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্টদের কি গতি হবে বলে আমাকে চুমু খেয়ে প্রদীপিসি ছোট কাকার তৈরি সেই কাঠে সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন এবং পিছনে ফিরতেই দেখলাম যে হাতটা পিছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা গদা দেখে এমনই চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল দেখলাম সকালবেলা রোদ পিছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে কাটা সিঁড়ির দাগটা চকচক করছে হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একেবারে ভারী ইম্পর্টেন্ট জিনিস এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে দুইশো টাকা পাইলাম শাহ নিধিরাম শর্মা হুহ সব অনুসন্ধানাদি গোপন থাকিবে অবাক হয়ে ভাবছি দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন কি অনুসন্ধান এ ভীষণ সন্দেহজনক এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বল মাছের মতো হাঁপাতে লাগলো মুখটা দেখলাম আগের চাইতেও সাদা কপালে ঘাম দেখা দিয়েছে, চুল খুস্কো চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা আবার জোলাপ খেয়েছ পাঁচু মামা শুকনো ঠোঁট আরো শুকনো জীব দিয়ে চাটতে চেষ্টা করে বলল খেন্তি পিসি এসেছে আমি বললাম খেন্তি পিসিটা আবার কে পাঁচু মামা আমসি হেন মুক্তি করে বললেন অতি পিসি দি সেকেন্ড চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না পাঁচু মামা স্বয়ং সেজ দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছেন এই দেখো তার প্রমাণ পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা খুলে গেল আর সত্যি বলছি অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসির মতো কি একজন তোলো হাঁড়ির মতো মুখ করে ভেতরে এলেন বুঝলাম ওই খেন্তি পিসি পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের ওপর পড়েছিল সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলতে লাগলো কি করতে পারো আমার তুমি এমন কোন স্ত্রী লোক জন্মায়নি যাকে আমি ভয় পাই জানো আমার বুকের মধ্যে সিংহ এইটুকু বলতে খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন আর পাঁচু মামাও অন্যদিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাঁড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদমস্তক আমাকে ফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন আর আমার হাত এমনই কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করে উঠল তাই শুনে খেন্তিপিসি এমনই চমকালেন যেন বন্দুকের গুলি শুনছেন কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু সেই কথা বলবার আগেই সেজ দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বলেন আহ খেন্তি তুই আবার এখানে কেন? ক্ষেনথিপিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কেন? তোমার কি তাতে কোনো অসুবিধা আছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না। আমার ভজাকে যে কাপড় দিলে সে অতি খেলো সস্তা রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলটা দূরে থাকুক কচুটারও মুখ দেখি না। তাই বলে বৌদির ঘরের কোণায় একটু জায়গা হবে না পাঁচু মামা এখানে দুটো হাড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচি বলল জায়গা হবে কি না হবে তাতে তো তোমার ভারী বয়ে গেল এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা বলেই কচ্ছপের মুন্ডুর মতো শুট করে আবার অদৃশ্য হয়ে গেল সেজ দাদামশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন আই পাঁচু হতভাগা বেরিয়ে আয় বলছি আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে খুঁজে দে বলছি নইলে ভালো হবে না সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন বেরো এক্ষুনি তুইও নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস বেরো বলছি তোকে আমি সার্চ করবই করব। না বেরুলে ওই খাট তোরা সেদিয়েই সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি প্রতি পিসির বাক্সের জন্যে তোরা ছক ছক করে বেড়াচ্ছিস অথচ বাক্সতে আর কারো অধিকার নেই ওটা স্ত্রী ধন, ওটা আমি পাব। মশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল। আমি আইন পাশ করেছি তা জানিস? কেউ যদি পায় তো আমি পাব। জানিস আমি দুশো টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি, ও বাক্স আমি বার করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো অলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা একবার বের করে বললেন মনে থাকে যেন তিন ভাগের এক ভাগ আমার যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধি সাহায্যেই পাবেন খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতা বশত একটুখানি বেরিয়ে রয়েছে আর যায় কোথা নিমেষের মধ্যে হিড়হিড় করে টেনে পাঁচু মামাকে বের করে এনে দুই থাপ্পড় লাগালেন তারপর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছ দাদা বেটার ছেলে সংস্কৃতে উনিশ পেয়েছে। সেজ দাদামশাই অমনি বললেন, কই, দেখি দেখি। চিমড়ে ভদ্রলোকে এগিয়ে বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটে তলায় ঢুকল এবং এইবার পা গুটে সাবধানে বসে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট নিয়ে তোমাদের কি দরকার শুনি হ্যাঁ বিশেষত খেন্তি পিসির মতো একজন অকট্ট মূর্খ স্ত্রীলোকের নকশা হারিয়েছে দরকারি কাগজ হারিয়েছে তাই আমার ওপর হামলা আর ওই ইজের পরা ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই দেখলাম খেন্তি পিসি সেজ দাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজের ঝগড়া ভুলে পাঁচু মামা সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বুঝলাম বিপদ সন্নিকট হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধাঁ করে আমাদের পিছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি নিমিষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙ্গুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম এবার আমি নিরাপদ যদিও আমি এখন অবধি চা পাইনি তবু নিরাপদ আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম আমি জানি ওদের কারো সাধ্য নেই ওপরে ওঠে আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল আমার পায়ের আঙ্গুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে কত বছর ধরে কে বা জানে শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকম করছে দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা তাতে খোপ খোপ আছে পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে চারদিকে একটা পায়রা পায়রা গন্ধ খিদে যে পায়নি তা নয় তবে যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে নেমেছি কি খপাং করে ধরবে অমনি আর আমার নামবার ইচ্ছে রইল না দরকার হলে ছাদে শুধু দিনটা কেন রাতটাও কাটাবো স্থির করলাম কিছু করবার নেই কিছু দেখবার নেই চারদিকে পাঁচিল উপরে আকাশ আর কষ পায়রা কে জানে শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে কখনো রেগে চেঁচিয়ে কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে আমি সেই ডাকের কাছ থেকে যত দূর পারি সরে গিয়ে একেবারে ক্ষোভওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম যেন পায়রাদের রাজ্যে এসেছি খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখোরা আমাকে অবাক হয়ে দেখছে আর তাদের মায়েরা চ্যাঁ চ্যাঁ লাগিয়ে দিয়েছে সারি সারি খোপে শত শত পায়রার বাসা চারদিকে পায়রার পালক পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা কেবল এক কোণে দুটো খোপ ছাড়া তখন আমার গায়ের লোমগুলো খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো আর পা দুটো তুলতুলে মাখনের মতো হয়ে গেল কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম সোঁ সোঁ করে সমুদ্রের শব্দ যে আমি কোনোদিন অঙ্কে চল্লিশের বেশি পেলাম না সেই আমি কি তবে আজকে একশো বছর ধরে কেউ যা পায়নি সেই খুঁজে পাব খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে গেলাম উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে কিন্তু মাঝখানটা ফোঁপড়া কেমন একটু ভিজে ভিজে গন্ধ আর ভিতরে দেওয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরপে ইতি স্ত্রী গজার একমাত্র আশ্রয় ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভিতরে দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো ছোট তাক করা আছে বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রা বাসা করেনি তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল মাটিতে বসে পড়ে দুহাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম কি আর বলবো তার রং একটুও চটেনি একেবারে চকচক করছে আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জল করছে কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম উপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ মাঝখানে একটা ছেঁদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো যাকে বলে পুঁথি তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরপে গজা কী সব লিখেছে সেই পুঁথিও নামালাম নামিয়ে একদৃষ্টে তাকিয়ে রইলাম বাক্সের মধ্যে আট দশটা সাদা লাল নীল সবুজ পাথর বসানো আংটি হার বালা আর একজোড়া জল জলে লাল চুনি বসানো কানের দুল বুঝলাম স্বপ্নে প্রদীপিসি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন তাই সেটা তখনই পকেটে পড়লাম তারপর পুঁথিটা খুলে কি আর বলবো দেখলাম যে শ্রী গজার পড়া আমার সাধ্যি নয় বুঝলাম পুঁথিটা সেজ দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার বাক্সটা দিদিমাকে দেব যেমন খুশি ভাগ করে দেবেন তখন আমি ওদের ক্ষমা করলাম আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্যে ওদের উপর একটুও রাগ রইল না বাক্সটা নিয়ে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম আবার দেওয়াল বেয়ে বাইরের দেওয়াল দিয়ে নামলাম সে আর কি বলবো তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজবে নামাটাও প্রায় অমানুষিক কাজ, নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু আমার হাতে ধরা একশো বছর আগে হারানো প্রদীপিসির বর্মী বাক্স দেখে সবাই নরবার চরবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কেবল ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁথি বার করে সেজ দাদামশাইয়ের হাতে দিলাম, সেজ দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে ওল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোক অভ্যেস মতন নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজ মশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে বিশেষ সুবিধা হল না। হঠাৎ সেজ দাদামশাই ভীষণ চমকে উঠে বললেন, আরে এ যে বাবার প্রতিপিসির ছোট বোন মণিপিসির পিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি এ কোথায় পেলি আরে এই হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়িয়েছিলেন আর তার ফলেই বাবার মণি পিসি আর পিসেমশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছিলেন তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে আরও ভীষণ চমকে গিয়ে বললেন শোনো শোনো প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো আরে এটা যে একটা ডায়েরির মতো শোনাচ্ছে না আছে তারিখ না আছে বানানের কোনো নিয়ম কানুন ব্যাটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো সোমবার সর্বনাশ হইয়াছে মাতা ঠাকুরনির গরুর গাড়ি উঠোনে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরনি একদম ভুলিয়া গিয়াছেন ও অভ্যেস মতন শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন মঙ্গলবার আর পারা যায় না বাক্স আমি কিছুতেই কাহাকে দেব না স্থির করিয়াছি অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া আর কোনো উপায় নেই বগলে কড়া পড়িয়া গিয়াছে শুক্রবার সৌভাগ্যবশত তারিওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব সোমবার দাঁড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি ভীষণ লাভ হইতেছে এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয় শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি বহু দানও করিয়াছি ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চোখে দেখে তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব রবিবার ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি, এইখানে আমার এই লিপি ও বাকি গুটিকতক অলঙ্কার রাখিলাম, ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবেক। ইতি শ্রীগজা সেজ দাদামশাই হতাশ গলায় বললেন বোধ বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি শেষত সে কলকাতাতেই থাকতো শুনেছি, অধিবেশী ফিক করে হাসার কারণ বোঝা গেল, তার মতে গজার থেকে বাক্স পাওয়ার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি, খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবার তিনশো টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হারটা তুই নে। সেজ দাদামশাইকে বললেন, ঠাকুরপো তোমার কথা যত কম বলা যায় ততই ভালো, তুমি এই হীরের আংটি নাও, এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব, এটা পাঁচুর, এটা ন্যাড়ার প্রাপ্য, এটা পুটকি পাবে, এটা বুচকি পাবে, এই বালাজোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব। বলে মাকে দেবার জন্যে আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি, এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি কত পুলি বানিয়েছি হাত মুখ ধুয়ে খাবে চলো হ্যাঁ বাক্সটা কিন্তু আমি নিলাম মশলা রাখবো দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন তাকে দিল সাত নহর আর আমার বেলা এক ছড়া আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন স্যার আমার দুশো টাকা গদিপিসির বর্মী বাক্স আজকে এখানেই শেষ হল বাংলা গল্প পডকাস্টে ভবিষ্যতে আপনাদের সামনে আরও অনেক গল্প নিয়ে আসব নমস্কার